বিসমিল্লাহির রহমানির রাহিম সুধী শ্রোতা আসসালাম আলাইকুম এগারো মে উনিশশো পঁচাশির স্মৃতি বিজড়িত পূর্ণভূমি চাপাই নবাবগঞ্জের তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আব্দুস শাকুর তুহিন গান লেখা সুর দেয়া ও গায়কী সকল ক্ষেত্রেই যিনি সমান দক্ষতা রাখেন যার সূত্র ধরেই একসময় রাজশাহীর ঐতিহ্যবাহী প্রত্যয় শিল্পী গোষ্ঠীর পরিচালকও ছিলেন তিনি শিল্পী আব্দুস শাকুর তুহিনের প্রথম একক অ্যালবাম হৃদয়পুরের গীতি শিল্পী আব্দুস শাকুর তুহিনের প্রথম একক অ্যালবাম হৃদয়পুরের গীতি আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন শব্দগ্রহণে মাহাসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার